পাখিরা তোমার নামে কত গান গায় কবিরা কত কিছু লিখে যে পাতায় শিউলি ফোটে ওই রাতের বেলায় তোমার নামের ঘ্রাণ বিলিয়ে যায় স্রষ্টা তুমি এই নিখিল ধরায় তোমার জিকির সদা করছে সবাই স্রষ্টা তুমি এই নিখিল ধরায় তোমার জিকির সদা করছে সবাই পাখিরা তোমার নামে কত গান গায় কবিরা কত কিছু লিখে যে পাতায় শিউলি ফোটে ওই রাতের বেলায় তোমার নামের ঘ্রাণ বিলিয়ে যায় হৃদয় মাঝে তোমার জিকির কণ্ঠে তোমারি গান তোমার নামের মধুর সুর জুড়ায় সবার মনোপ্রাণ হৃদয় মাঝে তোমার জিকির কণ্ঠে তোমারি গান তোমার নামের মধুর সুর জুড়ায় সবার মনোপ্রাণ তুমি দিলে দিনে রবি তুমি দিলে দিনে রবি তোমার দয়ায় বেঁচে আছে সবই তুমি দিলে দিনের রবি তোমার দয়ায় বেঁচে আছে সবই নিখিলে ধরায় আমার এই মন নিখিলে ধরায় আমার এই মন তোমাকেই খুঁজে পেতে চায় পাখিরা তোমার নামে কত গান গায় কবিরা কত কিছু লিখে যে পাতায় শিউলি ফোটে ওই রাতের বেলায় তোমার নামের ঘ্রাণ বিলিয়ে যায় ধরার বুকে যাহাই আছে সবই তো তোমারই দান তুমি বাঁচাও তুমি মারো তোমার দয়ায় পুরাণ ধরার বুকে যাহাই আছে ছবি তো তোমারি দান তুমি বাঁচাও তুমি মারো তোমার দয়ায় ফুরান তুমি হলে নূরের বাতি তুমি হলে নূরের বাতি তুমি ছাড়া মোর নেই কো সাথী তুমি হলে নূরের বাতি তুমি ছাড়া আমার নেই কো সাথী আমি অসহায় কাঁদি সারাক্ষণ আমি অসহায় কাঁদি সারাক্ষণ ক্ষমা করে দাও যে আমায় পাখিরা তোমার নামে কত গান গায় কবিরা কত কিছু লিখে যে পাতায় শিউলি ফোটে ওই রাতের বেলায় তোমার নামের ঘ্রাণ বিলিয়ে যায় পাখিরা তোমার নামে কত গান গায় কবিরা কত কিছু লিখে যে পাতায় শিউলি ফোটে ওই রাতের বেলায় তোমার নামের ঘ্রাণ বিলিয়ে যায় পাখিরা তোমার নামে কত গান গায় আহ্বান সুস্থ সংস্কৃতির বর্ণিল ক্যাম্পাস